যাওয়ার পরে মুরিদানরা জিজ্ঞেস করলেন হজরত বাঙ্গাল গিয়ে তো কেয়া কেয়া দেখে হজরত থানবী রহমতুল্লাহ আলাই বলেন তিন चीज देखा कसरत कलाम कसरत इजाम एक एक बंगाली का तीन तीन नाम হজরত থানবী রহমতুল্লাহ আলাই বলেন যে আমি বাংলাদেশে যাইয়া সবাই বাঙ্গালে যাইয়া বঙ্গপ্রদেশে যাইয়া তিনটা জিনিস দেখছি যে ওনারা প্রথমত কথা বলতে বেশি বলে দ্বিতীয়ত কারোর সম্মান করতে বেশি করে অতিরঞ্জিত করে তৃতীয়ত এক একজনের নাম তিনটা তিনটা রাখে হুসাইন মোহাম্মদ এরশাদ এক একজনের কয়টা নাম তিনটা নাম এক এক বাঙালিকা তিন তিন নাম এখন কেউ কেউ তো মহাব্বতের ঠেলায় করে আমাদের কাজ হইল এই জাতীয় প্রশংসায় আমরা না ফুলে এগুলো তারা করলে সমস্যা গোলামের কিসের প্রশংসা আমরা তো সবাই কি গোলাম মন Hello?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 أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم معزز علماء کرام সম্মানিত মুরব্বিয়ান আজম সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের বহুত বড় হেসানার দয়া আল্লাহ সুবাহানা ওয়া তালা দয়া করে মেহরবানি করে আমাকে প্রায় সাড়ে ছয় ঘন্টায় আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদের খেদমতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তিনটার গাড়ি মানিকনগর থেকে তিনটায় সাইডছে আল্লাহর রহমতে এখানে আসি সাড়ে নয়টায় পৌঁছি সাড়ে ছয় ঘন্টায় বড় কথা হইল আমার এই প্রোগ্রামটা সাইড প্রোগ্রাম আজকে আসল মূল মাহফিল হলো ওই যে দাউদপুর ব্রিজের কাছে একটা নতুন মাদ্রাসা আছে দারুল ইমান ওই মাদ্রাসার মাহফিল ওই বেচারারেও কয়েকবার কাটি বড় বিরক্ত করি তারপরে আজকের এই তারিখটা দিছি তো এখানেও মহিবিনেরা আছেন বলতেছেন অল্প সময় কিছু কথা হইলেও বলে যান এই জন্য আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে বসছি আসলে লম্বা কোনো আলোচনা আজকে হবে না সময়ের অভাবে খোঁতবার পরে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে করিমা তিলাবাত করেছি এবং আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করছি দুনিয়ার মানুষের নিয়ম আছে কিছু জিনিসকে দৌলত মনে করে সম্পদ মনে করে নিয়ামত মনে করে ঠিক যেটাকে নিয়ামত মনে করে ওই জিনিসটার প্রতি তার একটা মায়া তার একটা অন্তরের টান থাকে যেমন প্রধানত মানুষ নিয়ামত মনে করে দৌলত মনে করে সম্পদ মনে করে টাকাকে টাকা এই জন্য টাকার প্রতি মানুষের অন্তরের একটা আকর্ষণ থাকে টাকাটা পাইতে চায় অর্জন করতে চায় জমা করতে চায় রক্ষণাবেক্ষণ করতে চায় এবার সেটা বৈধ উপায়ে হোক আর অবৈধ উপায়ে হোক লিগেলে হোক ইলিগেলে হোক জায়েজে হোক না জায়েজে হোক হারামে হোক হালালে হোক কারো মাথায় বাড়ি দিয়া হলেও কারো বুকে ড্যাগার ঢুকাইয়া হইলেও অন্যায়ভাবে কাউকে মারিয়া হইলেও টাকা পাওয়া চাই কি বলেন এরকম উপার্জন করেনা কিছু মানুষ দুনিয়াতে আসে না নাই কেন টাকাকে দৌলত মনে করে টাকাকে সম্পদ মনে করে সাথে সাথে ছেলে সন্তানকে দৌলত মনে করে এটাকে সম্পদ মনে করে দু চারটা ইঞ্জিনিয়ার ডাক্তার ছেলের বাবা হইতে পারা এইটাকে দৌলত মনে করে নিয়ামত মনে করে এই জন্য চেষ্টা করে দুই একটা দু চারটা ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টর ব্যারিস্টার বানানোর জন্য প্রয়োজনে রাস্তায় ইট ভাঙবে প্রয়োজনে রিক্সা চালাবে প্রয়োজনে লেবারি করবে নিজে কষ্ট করবে তারপরেও ছেলেটাকে ডাক্তার বানানোর জন্য ইঞ্জিনিয়ার বানানোর জন্য চেষ্টা করবে কারণ এইটাকে নিয়ামত মনে করে সাথে সাথে একটা ক্ষমতাকে নিয়ামত মনে করে একটা গদির মালিক হওয়া বড় সড় একটা ক্ষমতার মালিক হওয়া এটাকে নিয়ামত মনে করে দৌলত মনে করে সম্পদ মনে করে এই জন্য এটা পাওয়ার জন্য যাহা যাহা কিছু করার দরকার সব কিছু করে লিগেল না ইলিগাল চিন্তা করে না বৈধ না অবৈধ চিন্তা করে না এটা এটার পরিণাম আমার জন্য ভালো হবে না খারাপ হবে এটা আমার জন্য মঙ্গল হবে না অমঙ্গল হবে এটা চিন্তা করে না চিন্তা করে ক্ষমতাটা পাইতে হবে আর এই ক্ষমতাটা ধরে রাখতে হবে কারণ এটাকে নিয়ামত মনে করে সম্পদ মনে করে আসলে এই জিনিসগুলো নিয়ামত বটে কিন্তু টেম্পার কম টেম্পার কম জানা থাকলে আমারে বলেন তিন রকমের ঘর আছে একটা সনের ঘর একটা টিনের ঘর আর একটা বিল্ডিং তিনটার টেম্পার সমান কিনে জি সনের ঘরের সাল প্রতি বছর পাল্টাইতে হয় না হলে এক বছর সন না পাল্টাইলে ফরের বৃষ্টিতে জুজুরে ভিতরে পানি পড়ে টিনের ঘরের সাল দশ বারো বছর পনেরো বছর পরে যখন মরিচিকায় ধরে টিন ফুটি যায় তখন সবগুলা না পাল্টাইতেও ফুটা ফুটা টিনগুলা পাল্টাইতে হয় না হলে পানি সবগুলা ভিতরে পড়ে আর বিল্ডিং পঞ্চাশ ষাট বছর লাস্টিং করে জলসাদ না করলে পঞ্চাশ ষাট বছর পরে আস্তে আস্তে গামায় হ্যাঁ সত্তর আশি বছর পরে আস্তে আস্তে প্লাস্টার ঝরতে শুরু করে একশো বছর অতিবাহিত হলে ইঞ্জিনিয়ার সেটাকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে যে এই ঘরের মধ্যে আর থাকা যাবে না এই তিন প্রকারের ঘর তিনটার কিন্তু লাস্টিং পাওয়ারের শেষ আছে ডেট এক্সপায়ার হওয়ার ডেট আছে সনের ঘরের একটু তাড়াতাড়ি এক্সপায়ার হয় টিনের ঘরের তার থেকে কিছু বেশি লাস্টিং করে বিল্ডিং যদিও দীর্ঘদিন লাস্টিং করে তারপরেও ডেট এক্সপায়ার হয় কি হয় না হয় ঠিক তদ্রুপ যে জিনিসগুলোর আমরা নিয়ামত মনে করি এক নম্বরে টাকা দুই নম্বরে সন্তান তিন নম্বরে ক্ষমতা এই তিনটা জিনিসকে যে আমরা নিয়ামত মনে করি এই তিনটা জিনিসের ডেট এক্সপায়ার একদিন হয় কি হয় না বলেন শেষ আছে না নাই আল্লাহ সুবাহ বলেন বান্দা এই জিনিসগুলাও নিয়ামত বটে তবে এগুলা ক্ষণস্থায়ী এগুলার একটা ডেট এক্সপায়ার হওয়ার মেয়াদ আছে এর উপরে তোমাদের জন্য আরেকটা নিয়ামত আছে যেই নিয়ামতের ডেট এক্সপায়ার হয় না যেটার মেয়াদ কোনো দিন শেষ হবে না সেই নিয়ামতটা কি লাকাত মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয ফীহিম رسولا من ইমানদারদের জন্য সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় দৌলত সবচেয়ে বড় সম্পদ হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বুঝতে একটু কষ্ট হয় বুঝতে একটু কি হয় কষ্ট হয় বুঝা একদম সহজ যদি ভিতরে ইমান পরিপূর্ণ থাকে ইমান পরিপূর্ণ না থাকলে ইমানি কথাগুলা বুঝতে কষ্ট হয় যেমন রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন নিকৃষ্টতম বেহেস্তি যে মানুষটা হবে সবের পরে বেহেস্তে যাবে এর পরে আর কেউ বেহেস্তে যাবে না একেবারে নিকৃষ্টতম বেহেস্তি সর্বশেষ বেহেস্তি এই মানুষটাকে আল্লাহাক বেহেস্তের মধ্যে যে আবাসিক এরিয়া দান করবেন সেটার পরিধি হবে গোটা পৃথিবী সমান দশ গুণ বড় এখন বেইমানের গোষ্ঠী নিয়ে এই কথাটা বোঝানো কঠিন নাস্তিকের বাচ্চাদেরকে এই কথাটা বোঝানো কঠিন বেইমানের গোষ্ঠী নাস্তিকের বাচ্চা কয় ওরে বাবারে এত জায়গা আল্লাহ ভাইব কই নিকৃষ্ট একজনের যদি দশ গুণ পৃথিবীর চেয়ে বড় জায়গা যদি দে তো এই কোটি কোটি মানুষের এত জায়গা কোথার থেকে দিবে দূর মোল্লারা এরকম কয় কথা বুঝছেন না বুঝেন না এইখানে আমাদের একদম কাছে ফেনী রাজাজের দিঘি এটার মধ্যে বর্ষি প্রতিযোগিতা হয়নি যারা মাছ শিকার করে এরা এই মাছের জন্য খাদ্য বানায় পাউরুটি পিঁপড়ার ডিম আরো কি কি কি কি সংগ্রহ করিয়া সবগুলাকে একসাথ করিয়া একটা খামির বানায় ওই খামিরের থেকে ছোট ছোট ছোট ছোট কতগুলা গুটি বানায় এইবার বর্ষির মধ্যে তিনটা উল্টা কাটাওয়ালা বর্ষি থাকে একটা বর্ষির মধ্যে কয়টা তিনটা এই তিনটা উল্টা কাটাওয়ালা বর্ষির প্রত্যেকটার মধ্যে একটা একটা গুটি লাগায় ওই যে খাদ্যের গুড়ি লাগাইয়া এটারে সজরে নিক্ষেপ করে একবারে পুকুরের প্রায় মাঝখানে যাইয়া পড়ে আল্লাহ আকবার যখন মাঝখানে যাইয়া পড়ে এটার গ্রামে মাছের জগতে মোহমোহ করে দেখেন না হোটেলে কোনো হোটেল যদি বিরিয়ানির হোটেল হয় তো বিরিয়ানি ফাঁকাইতে লাগলে রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় গ্রাম লাগে না বিয়ে বাড়িতে খানা ফাঁকাইতে লাগলে ওই বাড়ির দরজা দিয়ে হাঁটি যেতে গ্রাম লাগে না তা আমাদের খাদ্যের গ্রাম আমাদের নাকে লাগে মাছের খাদ্যের গ্রাম মাছের নাকে লাগে মাছের খাদ্যের গ্রাম আমরা পাবো কোথার থেকে আমাদের কাছে গ্রাম লাগে না কিন্তু যেই মাছ মাটি কাদা খায় ফুকুরের তলার কাটা কাদা মাটি খাইয়া বাসে এখন আজকে যখন এত সুস্বাদু সুন্দর সুন্দর খাদ্যের গুটি নিচে যাইয়া পড়ছে এটা মাছের জন্য মান্না সালোয়া সমতুল্য হ্যাঁ চতুর্দিকে গ্রাম পাইয়া সব মাছগুলো একবারে দৌড়াইয়া আসছে আসি এই খাদ্যের চতুর্দিকে গোলাকার হইয়া দাঁড়াইছে এইম এইম নিতেছে পরামর্শ করতেছে কিভাবে এটা খাওয়া যায় মাস্তান টাইপের কতগুলো আছে মাছ সেগুলা তিন চারজনের চোখ একজনের একজনের চোখে ইশারা করি না হুম মানে এরা ঝাপটা মারি খাইয়া ফেলবে আর কাউকে খাইতে দিবে না এরকম মাস্তান টাইপের কিছু মাছ এখানেও আছে কথা বুঝছেন না বুঝেন নাই এদের থিওরি হলো দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো এই নাস্তিকের বাচ্চাদের থিওরি আমার ভাইয়েরা দোস্ত আহবাব ঠিক এই মুহূর্তে একেবারে ফাঁকনা দাঁড়িয়েওয়ালা প্রায় দশ কেজি হবে এক রুই মাছ মুরব্বি দৌড়াইয়া আসছে এই ভাই সব খাব খবরদার এই খাদ্যের মধ্যে কেউ মুখ লাগাইও না সবগুলা মোল্লার দিকে ফিরি তাকাইছে কি মোল্লায় কি কয় কয় খবরদার এই খাদ্যের মধ্যে কেউ মুখ দিও না কয় কেন কেন কয় যে পাগল এই খাদ্যটার উপরে চকচকে জকজকে এবং গ্রাম খুব মিষ্টি বটে কিন্তু এটার মধ্যে উল্টা কাঁটাওয়ালা একটা বর্ষি আছে মাসে ওগুলা বিশ্বাস করে না কদুর মোল্লা এরকম কয় মোল্লা এরকম কয় বুঝে থাকলে বলেন তো মোল্লার কথাটা বাস্তব না অবাস্তব কিন্তু এই মাছগুলা বিশেষ করে মাস্তান মার্কা মাছ যেগুলা গায়ে শক্তি পঁচিশ বছর বয়স বাহু মোটা চক্ষু রাঙ্গা হ্যাঁ এই জন্য কিছু বিশ্বাস করতে রাজি না আমার ভাইয়েরা দোস্ত হবাব আসলে খাদ্য এগুলোর মধ্যে উল্টা কাটাওয়ালা বর্ষি একটা আছে নি আছে আল্লাহ আকবার কিন্তু এই উল্টা কাটাওয়ালা বর্ষি মাছের চোখে ধরা পড়ে না মাছের মধ্যে সেই যোগ্যতা নাই মাছেগুলো একটা আচ্ছা ঠিক আছে মুরব্বী সামনে বলেন কয় বর্ষিটার পিছনে দিয়ে সূক্ষ্ম একটা ছিদ্র আছে এই ছিদ্রর সাথে সূক্ষ্ম একটা সুতা বান্ধা আছে কয় সুতা এটা এমন সত্তর সত্য তোমরা এই পুকুরের সব মাছগুলা একসাথ হইয়াও সুতা এটা ছিটতে পারিবে না আসলে ঠিক না বেঠিক কিন্তু বিশ্বাস করতে রাজি নাই কয় মোল্লারা এরকম কয় মোলারাই লোক কয় আল্লাহ একবার মাঝখানে একটা কথা কই এই পুকুরের ভিতরে শুধু রুই কাতল থাকে না ফুটি মাছও থাকে জি একটু বলি কোন রাজনৈতিক আলোচনা করব না রাজনীতির সাথে আমাদের কি সম্পর্ক রাজনৈতিক আলোচনা কেন করব কোন দলের পক্ষে বিপক্ষে আমরা নাই পুকুরের মধ্যে রুই কাতল থাকে না ফুটি মাছও থাকে বুঝি থাকলে বলেন তো শরীরের দিক থেকে ফুটি মাছ বড় না রুই কাতল বড় কিন্তু রুই কাতল গুলা পানির উপরে ভাসে না তলায় থাকে ফুটি মাছ গুলা পানির উপরে বাসে না তলায় থাকে বাসে এই যে পানির উপরে লাফালাফি লাফালাফি এটা ফুটি মাছে করে না রুই কাতলে করে ফুটি মাছে করে আপনি রাস্তা দিয়ে হাঁটে যেতেছেন রাস্তার পাশে পুকুর এই রাস্তার পাশে পুকুরের কিনারায় এমনি পানির উপরে বেশি না দশ বারোটা ফুটি মাছ এমন লাফালাফি করতেছে মনে হয় যেন তাদের লাফালাফি দেখলে এই পুকুরে এই দশ বারোটা ফুটি মাছ ছাড়া আর কোনো মাছ নাই এইরকম কি মনে হয় মনে হয় যেন এই পুকুরে এই দশ বারোটা ফুটি মাছ ছাড়া আর কোনো মাছ নাই আসলে এই পুকুরের তলায় এমন এমন রুই কাতল মাছ আছে যেগুলা লেজ দিয়ে এক বাড়ি দিলে সব পুটি মাছের বাচ্চাদের চক্ষু অন্ধ হইয়া যাবে কথা বুঝছেন না বুঝেন নেই আচ্ছা পুটি মাছের লাফে কোনদিন রুই কাতল পুকুর ছাড়িয়া ভাগে কোন দিন ভাগে না এখন কিছু কিছু ফুটি মাছ ঘোষণা করে যে আমাদের দেশ থেকে নাকি জুমার খুববার আগে ইমাম সাহেবরা যে বয়ান করে মুসল্লিদের উদ্দেশ্যে এটা নাকি এই ফুটি মাছের গোষ্ঠী বন্ধ করে দিবে আমি বলি তোমরা এটা বন্ধ করতে পারবা ওই দিন আল্লাহ বলছেন হাত্তাই গেলে যাও জামালফি সামনে হ্যাঁ তোমরা এটা বন্ধ করতে পারবা ওই দিন যেদিন কোন পুকুর থেকে ফুটি মাছের লাভালাভি দেখি ভয়ে রুই কাতল গুলা ভাগে আর রুই কাতল যদি পুকুরের তলায় থাকে তোদের মতো ফুটি মাছের লাভে কষ্টিন খেলেও লাফালাফি তোদের এই লাফালাফি দ্বারা রুই কাঁঠালের কোন কার্যক্রম বন্ধ করা যাবে না পাগলের গোষ্ঠী পাগল আল্লাহ মানলে এগুলা পাগল না জ্ঞানী রসুল না মানলে পাগল না জ্ঞানী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে মূল্যায়ন করতে জানে না বস্তু তো পাগল না জ্ঞানী কিন্তু এই পাগলের গোষ্ঠী আবার নিজেদেরকে জ্ঞানী মনে করে ভালো ভালো মানুষগুলো পাগল মনে করে ভালো ভালো মানুষগুলারে কি মনে করে পাগল মনে করে আপনারা পরীক্ষা করিয়েন আমি কিন্তু পরীক্ষা করছি আমি এরকম আমরা চারজন এক পাগলের লইয়া লাঙ্গলকোটের ডাক্তার কামরুজ্জামানের হাসপাতালে গেছিলাম ওই চিকিৎসার জন্য হাসপাতালের গেট দিয়ে ঢুকার সময় ফাগলাইয়া ডাক্তার রে কয় ডাক্তার সাহেব আমি একদম সুস্থ আমার কোন রোগ নাই এরা চারজন পাগল এদেরকে ইঞ্জেকশন মারেন ফাগলাইয়া কয় আপনারা পরীক্ষা করিয়েন আর কি যদি কোনো পাগল সামনে পড়ে তো পাগলাইয়ারে সামনাসামনি একটু পাগল কইয়া দেখিয়েন যে তুই পাগল এই কথা কইলে সে আপনাকে মারি ফেলতে চাইব বলবো তোর সত্য গোষ্ঠী পাগল আমি পাগল না পাগল কোনোদিন নিজেকে পাগল স্বীকার করতে রাজি নাই ওই ভালো ভালো মানুষ মানুষগুলাই কি মনে করে পাগল মনে করে আমার ভাইরা দোস্ত আবাব আল্লাহ আল্লাহ রাসুল যারা শুনে না শুধু দুনিয়া বুঝে আখেরাত বুঝে না শুধু দুনিয়ার ফুর্তি আর দুনিয়ার বুক বিলাসিতা বুঝে ব্যস্তের বুক বিলাসিতা আর ব্যস্তের ফুর্তি বুঝে না শুধু চাকরি বুঝে শুধু ব্যবসা বুঝে শুধু রাজনীতি বুঝে নামাজ বুঝে না রোজা বুঝে না জিকির বুঝে না কোরআন তালাবাদ বুঝে না ওই সমস্ত পাগলের দল নিজেদেরকে আবার জ্ঞানী মনে করে মনে আছেন না বলি গেছেন মাছ এগুলো কয় হ্যাঁ মোল্লা কও সামনে কও ওই মুরব্বী মাছ এটা বড় এটা বলে মোল্লা বলে কয় সামনে কো কয় শুনো এই উল্টা কাঁটাওয়ালা বর্ষিটার পিছনে ছোট্ট সূক্ষ্ম একটা ছিদ্র আছে এই ছিদ্রের সাথে কঠিন একটা সুতা বান্ধা আছে এটা যে কত সত্য এটা তোমরা অনুমান করতে পারবে না বলে তারপরে কয় যে এই সুতা এটার এক মাথা তো এখানে বর্ষির সাথে বান্ধা আর এক মাথা কোথায় জানো ক কোথায় ক তোমরা যেই জগতে বাস করতেছ এটা হলো জল জগৎ উপরে আরেকটা জগৎ আছে এটা হলো স্থল জগৎ এটা বিশাল এক জগৎ তো মাছাগুলা জিজ্ঞেস করে কত বড় আমরা যেই পুকুরের তলায় বাস করি এটার সমান ডবল হইবনি দেখছেন নি তামাশা এবার পৃথিবীর আয়তন বলে রাজাজির দিঘির তলার বলে ডবল বলে তো বুড়া মাসিটাকে দুই ভাগল আরো বহুত বড় কতালে পাঁচ গুণ পাঁচ গুণ তো কি কন এই রাজাজির দিঘির তলা দি এই কেউ পৃথিবীর আয়তন বুঝে তৈরি বলি তাহলে দশ গুণ কয় না আরো বড় কয় হুদা ফাগলা বকা বকিও না এইসব বকা বাদ দিও এর চেয়ে বড় জগতে বুঝি কোথায় আছে আমার ভাইয়েরা দোস্ত আমার ফুকুরের তলায় যেই মাছ বাস করে ওই মাছকে ফুকুরের তলা দিয়া যেমনি ভাবে পৃথিবীর আয়তন বোঝানো সম্ভব না দুনিয়াতে যে সমস্ত বেইমানের বাচ্চারা বাস করে নাস্তিকের বাচ্চারা বাস করে এই বেইমান নাস্তিকের বাচ্চাদেরকে এই পৃথিবীর আয়তন দিয়া বেহেস্তের আয়তন বোঝানো সম্ভব না তারপরেও আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করেছেন দৃষ্টান্ত স্বরূপ আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা একটা ডিমের খোসাকে ডিমের খোসা ডিমের যোগা যোগা আবার মুরব্বী তো কদুন আছে খোসা বুঝতো না এই আরেক ঝামেলা ডিমের যোগা ডিমের যোগা একটা মাঝখান দিয়ে যদি ভাগ করি অর্ধেক করা হয় এই অর্ধেক ডিমের যোগারে গুড় গোটা পৃথিবীর মাঝখান যে জায়গাটা সেন্টার অফ ওয়ার্ল্ড সেখানে যদি এরকম উইথ করি রাখা হয় উইথ করি ডিমের জোগাড় অর্ধেকেরই তো পৃথিবীর মাঝখান কোন জায়গা হাজি সাহেবেরা দেখছেন নি বাইতুল্লাহ খানায় কাবা দেখছেন নি খানায় কাবার সাদের মাঝখানে মাঝখানের জায়গাটা এটা হলো সেন্টার অফ ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মাঝখান এই খানায় কাবার সাদের মাঝখানে ডিমের জোগাড় অর্ধেক যদি উট করি থয় তো ডিমের জোগার ভিতরে যেই জায়গাটা এটার সমপরিমাণ ধরা যায় দুনিয়ার আয়তন আর চতুর্দিকে গোটা পৃথিবীর যে জায়গা অবশিষ্ট এটা হলো ব্যস্তের আয়তন এবার বেইমানের বাচ্চারে আপনি কেমনে বুঝাবেন যে নিকৃষ্টতম ব্যস্তিরে পৃথিবীর সমান দশ গুণ বড় জায়গা যে আল্লাহ দিব কই ভাইব আমার ভাইয়েরা দোস্ত আবাব এই জন্য ইমান ছাড়া আখরাত বোঝা যাবে না আখরাত বুঝার জন্য পূর্ব শর্ত হইল ইমান পূর্ব শর্ত কি ইমান যার অন্তরে যতটুক ইমান থাকবে সে ততটুক আখরাত বুঝতে সক্ষম হবে দুনিয়ায় বুঝা সহজ অর্জন করা কঠিন দুনিয়ায় বুঝা সহজ অর্জন করা কঠিন এমনি সুখাড়ি গাড়ি ইস যদি এই মুহূর্তে আমার ঘরের সামনে একটা হেলিকপ্টার মাটি ফাড়ি উঠত এই হেলিকপ্টার এটার সামনে দি কতগুলা সুইচ থাকত সুইচ বোর্ডের সবগুলা সুইচের মধ্যে লেখা থাকত এটা স্টার্ট দেওয়ার সুইচ এটা উপরের দিকে উঠার সুইচ এটা ডাইনে ঘুরার সুইচ এটা বামে ঘুরার সুইচ এটা আবার নিচে নামার সুইচ তো আমি আস্তে আস্তে হেলিকপ্টারের মধ্যে উঠে বসতাম সুইচটা টিভি হেলিকপ্টারের স্টার্ট দিতাম জানালা দিক অল্লা বাহির করে দিয়ে বাহিরের দিকে তাকাইতাম আর ডাইনে ঘুরার সুইচটা দিয়া ডাইনে ভো করে ঘুরতাম এখন দেখের কীর্তি স্বপ্নে কীর্তি দেখেন স্বপ্নে বো করে আমরা হেলিকপ্টার ঘুরতে একেবারে খেতা দলা বেয়াই সৈন্য ওরে মা রে কত সিল্লাই উঠছে মা কয় কি আর হুত মা তোমায় আসে কয় রাখো আমি হেলিকপ্টার উত্তুন করে গেছি মা কয় কোনটা হেলিকপ্টার তুই শহর উত্তুন না হচ্ছ কয় না দেখো না হেলিকপ্টার জানলা দিয়ে আর কল্লা ঢুকে গিয়া মা কয় হিসাব আর তোর খাতার হাড়া দিয়ে না তুই কল্লা ঢুকে গিয়া দেখছেন মিটা মশাই স্বপ্নে দেখা সহজ কল্পনা করা সহজ বুঝা সহজ কিন্তু রুজি করি হেলিকপ্টারে কেন কিনন নিয়ে নিতে বাস্তবে উড়ি সন গুরন এটা বড় কঠিন এটা বড় কি কঠিন বিশ্বাস না হলে সারাদিন ভিক্ষা করি স্নান করি না বিশ্ব ঘাটে জমাইতে পারেননি কত কঠিন দুনিয়া অর্জন করা বিশ্বাস না হইলে সারাদিন ভিক্ষা করেন গুলা বিশ জনের কাছে যাই আল্লাহর বাস্তে দেন করলে তো একজনে দুইটি আদে আর বাকি গুনে কয় মাফ করেন দুনিয়ায় বুঝা সহজ অর্জন করা কি আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলে আমার উম্মত আখরাতকে বুঝা কঠিন বিশ্বাস করা কঠিন কিন্তু অর্জন করা সহজ অর্জন করা কি সহজ একবার সুবাহ আল্লাহ করলে আল্লাহাক তোমার এই পরিমাণ নেকি দান করব যে পরিমাণ নেকির দ্বারা আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ হইয়া যায় কথাটা বিশ্বাস করি সোহান আল্লাহ সোহান আল্লাহ জিকির করা এটা কঠিন কিন্তু পাওয়া কঠিন না পাওয়া কিনা কঠিন না বিশ্বাস করা কঠিন নাস্তিকের বাচ্চারা ভুলের ভিতরে আসে যে কোন বুল বিশ্বাস করতে পারে না কিন্তু পারে না এবারে কয় যে ঠিক আছে মোল্লা সামনে ক ওই যে উপরে একটা স্থল জগৎ আছে কয় হে স্থল জগতে ফেরেস্তা দুগা বসা আছে একটার নাম মুন কালার একটার নাম নকির এই মোড়া মোড়া তোয়া তোয়া ফেট ওই যেগুলি মাস্তাই পেলে বইছে এগুলি আর বর্ষিওয়ালা দনগা কতই কয় যে লিখে রেখে ইয়ে হয়ে নাকি এলাকার মানুষদের কিছু মুরব্বী অনেক রাম আছে এই জন্য এই সবর করলাম সবার সবর করলাম কথা শেষ দশটার থেকে ওইখানে দারুল ইমানে প্রোগ্রাম আমি আসলে আসতাম না ওরা টেলিফোন করি আমার বলছে যে হুজুর পনেরো মিনিট হইলেও কিছু কথা এখান দিয়ে বলে যান এই জন্য আসলে আসা হয়েছে তা এখন দশটার উপরে হয়ে গেছে এই জন্য কথা সামনের দিকে বাড়াইতে পারতেছি না ওই বেচারার মাহফিলটা নষ্ট হবে প্রায় সাত আট মাস আগে আরো কয়েকটা তারিখ কয়েকবার কাটছি আমার প্রয়োজনে কারি কুড়ি তারপরে আজকের তারিখ এটা দিছি তো যাই হোক যে ওই সুতা এটা মন কেন কি দুজন রাতে ধরা আছে ধরা আছে না নাই এটা আবার সরকার গিয়ে আছে ছোট্ট আবার সুম্মাই গিয়ে আছে সুম্মায় যে আদার খাদ্য এটার মধ্যে মুখ লাগাইবেন হাতের সামনে ইন্ডিকেটার গিয়ে আছে ইয়ার টিক টিক টিক টিক করে লাফাইব বুঝবো যে তুমি আদার খাইছ হেঁচকে টানিটা দিব যে এই টানিয়ার লগে উল্টা কাটাওয়ালা বর্ষি এটা গলায় আটকিব কে কেয়ামত লাতি সাইড যাইও আর খুলতে কেন কয় যার পরে ক সরকারিটারে এমন স্থূল গতিতে আস্তে আস্তে আস্তে আস্তে ঘুরাইব তুমি কোন মিনিটে কদ্দুরে আগাইলা এটাও কইতে কেন যাই মন কান নকিরে রাতে ধরা খাই যাইবা কি খাই যাইবা हो रही है उम्र मिसले बर्फे कम चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम सांस है एक रह रवे मुल्क आदम दफातन एक रोज ये जाएगा थम আমার ভাইরা বুঝতে হবে বরফের চাকা যেরকম গলে কোন সেকেন্ডে কত গ্রাম গলে দুনিয়ার মানুষে বুঝতে পারে না আন্দাজ করতে পারে না চোখ দিয়া তাকাইয়া থাকে এক সময় যখন নিঃশেষ হইয়া যায় বরফের চাকা তখন বুঝে যে গলিয়া গেছে কিন্তু কোন সেকেন্ডে কোন মিনিটে কত গ্রাম গলছে এটা অনুমান করা যায় না ধরা যায় না ঠিক তদ্রুপ মানুষের হায়াত মানুষের জীবনের গাড়ি যাইতেছে আস্তে আস্তে আজরাইলের দিকে ওরে স্থূল গতিতে আজরাইলে রশি বুটতে আছে বুটতে আছে এক সময় আজরাইলের হাতে যাইয়া ধরা পড়বে বাঁচার কোনো উপায় থাকবে না বলতেও পারে না কোন মিনিটে কতটুক অগ্রসর হইলা দরা খাইতে হবে কি হবে না দরা খাইতে হবে এই জন্য আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা হ্যাঁ আজকে কথা আর বাড়াইতেছি না সবচেয়ে বড় কথা হলো আল্লাহ আকবর যৌবন আল্লাহ ফাকের নেয়ামত তাউন্য আল্লাহ ফাকের নেয়ামত গোটা জীবনটা আল্লাহ ফাকের নেয়ামত যে যা কিছু করি যে কোনো শিক্ষায় শিক্ষিত হই যে কোনো পেশায় কাজ করি যে কোনো দলের রাজনীতি করি আর কোনো অসুবিধা নেই ফাঁসওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত অন্তরের মধ্যে রাখি এমন কোনো কথা না বলি এমন কোন কাজ না করি যেটার দ্বারা ইমানটা হারাইয়া কবরে যাই নাওজুবিল্লাহ মুসলমানের সন্তান যদি আমলে ঘাটতি থাকে একদিন না একদিন শাস্তি খাইয়া বেহাসতে যাইতে পারবে যদি ইমান হারা হইয়া কবরে যায় অফুরন্ত হায়াত যেই হায়াতের শুরু আছে শেষ নাই আবু জেহালার আবুল আহাবের সঙ্গী হইয়া জাহান নামে কাটানো ছাড়া উপায় থাকবে না এই জন্য ছোট ভাইয়েরা যুবক ভাইয়েরা আল্লাহর মস্তে আল্লাহর দেওয়া মুখ আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া পাও মুখে এমন কোন কথা না বলি যেটার দ্বারা আমার ইমানের মতো দৌলতটা নষ্ট হইয়া যায় এমন কোন কথা না বলি যেটার দ্বারা মোহাম্মদুর রসুল্লাহাম বেজার হন ও ভাই একটা কথা আছে না হক কথা বলে আহমদ বাজার গরম বাতে বিড়াল বাজার লক্ষ কোটি বিড়াল বাজার করা যাবে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে বেজার করা যাবে না এমন কোন কথা বলা যাবে না যেটার দ্বারা রসুল আমার বেজার হয় এমন কোন কাজ করা যাবে না যেটার দ্বারা রসুল আমার বেজার হয় এমন সমর্থন করা যাবে না যে সমর্থনের দ্বারা রসুল আমার বেজার হয় এমন সাপোর্টিং দেওয়া যাবে না যে সাপোর্টিং এর দ্বারা রসুল আমার বেজার হয় কথা বুঝাইতে পারছি না পারি নেই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন দুনিয়ার সবচেয়ে বেশি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে মহাব্বত করার ভালোবাসার আল্লাহ পাক সেই যোগ্যতা আমাদেরকে দান করেন আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসাকে উপলক্ষ করে এখানে আয়োজন করা হয়েছে তো প্রত্যেক জিনিসের একটা কষ্ট আছে ব্যয় আছে আমার পরিবারেরও তো একটা ব্যয় আছে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমার পরিবারে ব্যয় হইতেছে একটা মাদ্রাসার কিছু খরচ আছে না এই মাদ্রাসার খরচগুলা কারা বহন করবে আমরা যারা ইমানদার